দিন কবুল করবেন না আমাদের ধারাবাহিক সিরাতুল নবী সেই নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা যার মাধ্যমে দিনকে আপনাকে জানতে হবে শিখতে হবে এবং গ্রহণ করতে হবে তার অনুসরণের মাধ্যমে তার ছেড়ে যাওয়া এলমের মাধ্যমে আমাদের ধারাবাহিক আলোচনার আজকে পর্ব নম্বর সতেরো তারিখ দশই রবিউসানি চোদ্দশো একচল্লিশ হিজড়ি এই প্রতি শনিবারে যে আমাদের ধারাবাহিক আলোচনা চলছে বিষয়বস্তু হচ্ছে নবী করিম সাল্লা সাল্লামের দাওয়াত যে মক্ষী জীবনে শুরু হয় তার বিরোধিতা করতে গিয়ে মক্কার মুশরেকরা আরব মুশরেকরা বিশেষ করে কোরাইশ রসুরামের বংশের লোকেরা যে বিরোধিতার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেছিল তার চতুর্থ পন্থা তা হচ্ছে তর্ক এবং বাঘ বিতণ্ডা তর্ক করে এবং বাঘ বিতণ্ডা বিতণ্ডার মাধ্যমে ঝগড়া বিবাদের মাধ্যমে নবী সাল্লা দাওয়াতকে বন্ধ করে দেওয়া এটা একটা গোমরা পথভ্রষ্টদের তরিকা কোনো সময় কোনো দাওয়াত হকের দাওয়াত উঠলে বাতিলপন্থীরা এইভাবে প্রতিরোধ গড়ে তুলে প্রতিরোধের একটা তরিকা হচ্ছে যে তর্কে জড়িয়ে যাওয়া এইরকম যখন ঝামেলা দেখবে যারা দুর্বল থাকবে তারা চুপ হয়ে যাবে দুর্বল থাকলে দলিলের দিক থেকে মজবুত থাকলে অনেক সময় ক্ষমতার দিক থেকে দুর্বল তখন মানুষ পরিস্থিতি বিচার করে চুপ হয়ে যায় যে পরিস্থিতি বাধ্য করে তো এরকম পরিস্থিতিগুলো এই বেদাতপন্থীদের সামনে মুসলিম সমাজের যারা গুমরা পথভ্রষ্ট বিদাতপন্থী তাদেরকে দাওয়াত দিতে গিয়ে এই পরিস্থিতিগুলি আপনাদের সামনে আসবে যা নবী করিম সাল্লাহ সাল্লামের সামনে এসছে আর নেকাশ ওয়াল জিদাল বাগবিতণ্ডা এবং তর্ক বাহাস জি যেটাকে বাংলাদেশের ভাষায় কি বলে আরবি শব্দ কিন্তু বাহাসটাও হ্যাঁ বহাস মানে তর্ক বাহাসের একটা অর্থ হচ্ছে গবেষণা বাহাসের আরেকটা অর্থ হচ্ছে তর্ক করা বহাস করা উর্দুতে সাধারণত ব্যবহার করা হয় রসুরাম যখন দাওয়াত শুরু করলেন প্রথম যে দাওয়াতের মৌলিক বিষয় ছিল তা ছিল তিনটি তৌহিদ এক আল্লাহ রবুল আলমিনের একত্র আরেকটি ছিল ছিল আলাত নবী করিম সাল্লাহ আলী সাল্লাম আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে এসেছেন তৃতীয় হচ্ছে পুনরুত্থান বা আখেরাত পরকাল মরে যাওয়ার পরে আবার একসময় আল্লাহ রাবুল আলমিন কি করবেন ওঠাবেন পুনরুত্থান হবে তৌহিদ রেসা আলাত আখেরাত সহজ ভাষায় তৌহিদ আলাত এবং আখেরাত জি এই তিনটি বিষয় তিনটি বিষয় বড় আজব লেগেছিল আরব মুশ্রেকদেরকে মক্কার কাফেরদেরকে আজব কথা তাদের কাছে এই বিষয়টি জি আর এই তিনটি বিষয়ে প্রথম হ্যাঁ চরম দ্বন্দ্ব শুরু হয় এই কেমন কথা কেমন কথা আমরা এত দেবদেবীর উপাসনা করি পূজা পাঠ করি আর বলছেন না এই সব কিছুই করা যাবে না এক আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না তহিদের ক্ষেত্রে একটু বিস্তারিত বলতে হয় বিশেষ করে তৌহিদুল অলুহিয়া বা তৌহিদে এবাদা তৌহিদুল এবাদার ক্ষেত্রে এবাদত বন্দীর তৌহিদের ক্ষেত্রে বা তৌহিদুল অলুহিয়াত অলুহিয়াতের ক্ষেত্রে তৌহিদুল উলিহা যারা তৌহিদ আরব দেশে পড়াশোনা করেছেন সে আরব দেশের যারা উচ্চশিক্ষা লাভ করেছেন যেমন এখানে যারা এখানে ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করেছেন তারা ভালো বুঝেন আর আপনারা নিয়মিত যারা ইসলামী সেন্টার দার্সে আসছেন আর তৌহিদুল রবুবিয়াত কাকে বলে তৌহিদুল উলুহা কাকে বলে তৌহিদুল আসমা সেফাত কাকে বলে বুঝেন তারা বিষয়গুলি বুঝবেন আর এমনি আমাদের দেশের দেশের পড়া শুধু আলেম সমাজ আর বিশেষ করে বেদায়তী মাদ্রাসার পড়া যেখানে তৌহিদের কোনো কিতাব পড়া হয় না আকিদার নামে পড়া হয় আশারি মাতরিদি মতবাদ সেখানে তারা তৌহিদের কোনো জ্ঞান রাখে না তৌহিদ বললে আরো তাদেরকেও আজব লাগে কি তৌহিদ তৌহিদ করছে তৌহিদের বিয়া সংক্ষেপে বলে দিই তাহলে কারণ অনেকে বারবার শুনলেও এগুলো জিনিস একটু সূক্ষ্ম ভুলে যায় মনে রাখতে পারে না একটু শিক্ষাগত যোগ্যতাও লাগবে আর একটু গুরুত্ব দেওয়া লাগবে আর একটু চর্চা করা বারবার পড়া বা শোনা লাগবে আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা আল্লাহর কাজে আল্লাহকে একক মনে করা আল্লাহর কাজ হচ্ছে সৃষ্টি করা আল্লাহর কাজ হচ্ছে রিজিক দেওয়া আল্লাহর কাজ হচ্ছে জীবন দেওয়া আল্লাহর কাজ হচ্ছে মরণ দেওয়া আল্লাহর কাজ হচ্ছে নিয়ন্ত্রণ করা তাই না এই ধরনের আল্লাহ রবুল্লা আলমিন কুল্লাউমিন হওয়া ফিসান প্রতিদিন আল্লাহ রবুল্লা আলমিনের বহু কাজ কাউকে উঠাচ্ছেন কাউকে নামাচ্ছেন উত্থান পতন হ্যাঁ ধ্বংস করা কাউকে উন্নতি দেওয়া সব কাজ কার আল্লাহর কাজ জি সুস্থ করা হ্যাঁ অসুস্থ করা সব কার কাজ ছেলে দেওয়া কারো ছেলে নিয়ে নেওয়া সব আল্লাহর কাজ জি হ্যাঁ এগুলো তহিদুর রবিয়াত তো আরব মুশ্রিকরা তহিদ রবুবিয়াতটা মানত মানে এই কাজগুলি আল্লাহর সাথে তারা খাস করত এটা মানত তহিদ রবুবিয়াতে আল্লাহর কাজে তাদের দিনে ইসলামের সাথে কোনো দ্বন্দ্ব ছিল না মক্কার মুশ্রিকরা আল্লাহকে সৃষ্টিকর্তা মানত জি আল্লাহকে রিজিক দাতা মানত হ্যাঁ আল্লাহকে মানত তারা আল্লাহকে শুধু মানত না আল্লাহর অস্তিত্ব মানত না আস্তিকদের মতো হ্যাঁ বরং তারা আল্লাহর কাজগুলিকে আল্লাহর জন্য মানত তহিদর ববিয়াতকে মানত তাহলে দ্বন্দ্ব কোথায় ছিল ইসলামের সাথে তহিদুল ওইবাদাই এবাদতের ক্ষেত্রে তৌহিদ তৌহিদুল অলুহিয়া যার অপর নাম হচ্ছে অলুহিয়াত এলাহ মাহবুদ এলাহ মানে মাহবুদ মাহবুদ উপাস্য একমাত্র আল্লাহ এটা মানতে পারি না উপাস্য অনেক বাকি দেনেওয়ালা লেনেওয়ালা সৃষ্টি করেওয়ালা রিজিক দেনেওয়ালা হায়াত মতের মালিক হ্যাঁ নিয়ন্ত্রণকারী কে আল্লাহ কোরআনে এসব বার বার করে উল্লেখ করা হয়েছে ওলা ইনসা আল তহমান খালাকাসমা ওয়াত আল্লাহ তাদেরকে যদি জিজ্ঞেস করো হে নবী মানে আরব মুশ্রিকদেরকে মক্কার কোয়েশদেরকে যে আসমান জমিন কে সৃষ্টি করেছে অবশ্যই অবশ্যই তারা বলবে উত্তরে যে আল্লাহ তাহলে তারা বলতো না যে আমাদের তিনশো ষাটটা মূর্তির কোন একটা মূর্তি অথবা এই সবগুলি মিলে আসমান জমিন অথবা একটা তারকা গ্রহ সৃষ্টি করেছে বলতো না একটা পাহাড় পর্বত সৃষ্টি করেছেন না সবকিছুর মালিক আল্লাহ আকাশ থেকে পানি বৃষ্টি বর্ষণ কে করছে কালান তারা বলতো যে আল্লাহ এসবগুলি আল্লাহ এগুলি আল্লাহর কাজ তাই না অনাবৃষ্টি দেওয়া আল্লাহর কাজ বৃষ্টি দেওয়া আল্লাহর কাজ বন্যা দেওয়া আল্লাহর কাজ ওগুলি মানত কিন্তু শেখ মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ আল্লাহ তার কাশফুসুভাত সংসেনের বাংলায় কিতাবের নাম কাশফুসুভাতের নাম শুনেছেন কাশপুর সুবাদ একটি বই আছে আরবিতে যার বাংলা অনুবাদে নাম হচ্ছে কি সংশয় নিরসন মুশরেক যারা মুসলিম সমাজের যারা শিরিক করে থাকে মাজার পন্থী তাদের বেশ কিছু সংশয় রয়েছে ওসিলা ধরা সংশোধন এসব ওসিলা আমাদের এর নিরসন করা ওতে তিনি বলেছেন যে আরব মুশরেকদের শির্কের চাইতো বর্তমান যুগে নব্য মুশরেকদের শির্ক হচ্ছে জঘন্য দুই দিক উনি উল্লেখ করেছেন অন্য অন্য আলেমরা আরো আরেকটা দিক তিন দিক থেকে যখন বিভিন্ন আলোচনায় আলোচনা করেছি এগুলো দিক যদি এখন আলোচনা করি তো সিরাতুল নবী চলে যাবো ওই জন্য ওদিক বলবো না তার মধ্যে একটা শুধু যেটা আমাদের আজকে এইখানে পয়েন্ট যেহেতু সেটা হচ্ছে যে আরো মোশেকরা শুধু এবাদত বন্দীতে শির করত কিন্তু আল্লাহর কাজে দেবদেবীকে শরিক করত না কিন্তু নব্য যুগের বা মুসলিম সমাজের যারা মুশরেক বা শিরকারী মাজার পূজারী তারা অলু এবাদতেও শিরিক করে আর আল্লাহর কাজে রবুবিয়াতেও শিরিক করে যেমন করে এবাবতে সেজদা হচ্ছে বান্দার কাজ তহিদুল অলুইহা কি বা তহিদুল এবাদা কি বান্দার কাজে আল্লাহর তহিদ প্রতিষ্ঠা করা বান্দার কাজ হচ্ছে সেজদা করা দোয়া করা ফরিয়াদ করা বালা উদ্ধার কামনা করা তাই না ছেলে সন্তান চাওয়া মেয়ে সন্তান চাওয়া হ্যাঁ রোগের আরোগ্য চাওয়া জি তো আরব মুশ্রিকরা বান্দার তৌহিদে মানে তৌহিদুল এবাদে শির করত। বর্তমান যুগের যারা শিরকারী তার এগুলো তো শির করছে তা আরবদের সমান হয়ে গেল আরব মুশ্রিকদের আর অতিরিক্ত আরব মুশ্রিকরা আল্লাহর কাজে শরিক করত না কিন্তু বর্তমান যুগের যারা শিরকারী তারা আল্লাহর কাজেও শির করে কি তারা বলে যে এই ছেলেটা হ্যাঁ খাজা বাবার দান হ্যাঁ আজমির শরীফ গেছিলাম তখন আমার রোগটা ভালো হয়েছে হ্যাঁ শাহজালাল বাবার মাজারে চাদর চড়িয়ে এসছি তখন আমার মনের কামনা বাসনা পূরণ হয়েছে বলছে না তাহলে এইগুলো কার কাজ মনের কামনা বাসনা পূরণ করা দেওয়া এগুলো আল্লাহর কাজ এগুলো তো শীত করছে জি তো তৌহিদের কথা যখন বলা হয়েছিল মানে তৌহিদুল ওলুহিয়া আর দিনে ইসলামে তৌহিদে রবুবিয়াদকে তৌহিদুল ওলুহিয়ার জন্য দলিল হিসাবে পেশ করা হয়েছে কেমন করে এটা এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট শুনে রাখেন তৌহিদ রবু মানে আল্লাহর কাজগুলি আল্লাহর জন্য খাস করা তাই না তো এটা কিসের দলিল তৌহিদুল এবাদ বা তৌহিদুল ওলুহিয়ার দলিল হ্যাঁ কাফেরদের বিরুদ্ধে মুশ্রেকদের বিরুদ্ধে কেমন করে সেটা এইভাবে যে যখন সবকিছু আল্লাহ করছেন তোমরা স্বীকার করছো যে এগুলো কে করে সৃষ্টি কে করেন রিজিক কে দেন হায়াত মতের মালিক কে ভালো মন্দের মালিক কে সবকিছু যখন আল্লাহ করছেন আপনার আমার সব সবকিছু আল্লাহ দিচ্ছেন তো আমি এবাদতটা আবার আল্লাহ চরণ কাউকে কেন দেবো বুঝতে পেরেছেন আমার এবাদতটা আল্লাহর জন্য হবে যিনি সবকিছু দেনেওয়ালা সবকিছুর মালিক এটা হচ্ছে কিসের দলিল হ্যাঁ তহিদে রবিয়া তহিদুল রহিয়া দলিল সবকিছু যখন আল্লাহ করেন তখন আমার সমস্ত এবাদতগুলি কাকে দেব আল্লাহকে দেব আর সমস্ত এবাদত আল্লাহকে দাও এটা হচ্ছে তহিদে এবাদা বা তহিদুল উলুহিয়া তো তহিদুল এবাদার ক্ষেত্রে হ্যাঁ তারা চরম বিরোধিত করলে এটা কেমন কথা আজা আলাল আলেহাতা এলাহান ওয়াহেদা সুরেশ সদে রয়েছে অবাক হয়ে তারা বললো আশ্চর্য ব্যাপার আর এত আমাদের উপাস্য দেবদেবী আছে সবগুলিকে একবারে নাকচ করে দিয়ে এক এলা সাব্যস্ত করলো মোহাম্মদ কি করলো ওজাব নিশ্চয়ই এই মোহাম্মদের এই কথা তো হ্যাঁ অবাক করা কথা ওজাব আজীব থেকে আশ্চর্য কথা এটা তার আশ্চর্য হতো এটা কেমন কথা হলো যে আমাদের লাতুজা মানাত আর হোবাল এসবে পূজা চলবে না হ্যাঁ ফরিয়াদ করা চলবে না তাদের কাছে মান্যত পেশ করা চলবে না তাদের কাছে উৎসর্গ করা চলবে না বলি দেওয়া চলবে না রেসালাতের বিষয়েও তাদের দ্বন্দ্ব এটা কেমন করে হইতে পারে আসছে কথাগুলি বিস্তারিত সেজন্য মানুষ কি করে রসুল হইতে পারে আর মানুষ মানুষই যদি হয়তো মোহাম্মদ আবার কেন রসুল হবে এটি এই ধরনের বিষয়গুলি পুনরুত্থান এটা আবার কেমন করে হইতে পারে মানুষ মরে গেল কয়েকদিন পরে সরে গেল পচে গেল ধীরে ধীরে শেষ হয়ে গেল সব পচে সরে সব শেষ তারপর আবার কি করে পুনরুত্থান হবে এটা কি করে হইতে পারে অসম্ভব কথা কোরআন এই বিষয়গুলি বিভিন্ন জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন না জি হ্যাঁ প্রথম লেখক শুরু করেছেন পুনরুত্থান নিয়ে বা আখেরাত নিয়ে তিনটি বিষয় বললাম না দ্বন্দ্বের বিষয়বস্তু ছিল তৌহিদে অলুহিয়াত আর রেসালাত আর আখেরাত বা পুনরুত্থান আলবাস বাদ আলম মৃত্যুর পরে যে ওঠানো হবে এটা তাদের কাছে আশ্চর্যজনক বিষয় ছিল আর এটা তাদের কাছে হ্যাঁ, অসম্ভব বিষয় ছিল এটা বিবেক মেনে নিতে পারে না কি যুক্তিতে এটা কথা বলছেন কি যুক্তি যে নিশ্চিন্ন হয়ে গেল গোস্ত তো কয়েক মাসের মধ্যে পচে সরে শেষ হাড্ডিগুলো কয়েক বছরের মধ্যে পচে সরে তিরিশ বছর বা পঁয়ত্রিশ বছরের মধ্যে শেষ তাহলে তারপর উঠাবে কি করে কি করে উঠাবে এসব কথা বলতো তো কিছু আয়াত এখানে উল্লেখ করেছেন শেখ তারা বলতো আয়দা না ওয়া কন্যা তোরা বা ওয়াইজামা আচ্ছা বলো তো আমরা যখন মারা যাব আর আমরা মরে মাটি হয়ে যাব সরে পচে ওয়াইজামান হাড় হাড্ডিতে পরিণত হব মানে একটা সময় থাকবে যে হাড়হাড্ডি শুধু থাকবে আবার আর একটা সময় হয়েছে হাড়হাড্ডিও থাকবে না এবার সব মাটি হয়ে যাবে মাটিতে মিশে যাবে আইনাল আমাবসন তারপরেও কি আমাদের পুনরুত্থান হবে উঠানো হবে আরে মোহাম্মদ কি বলছে এগুলো আবাহনাল এবং আমাদের বাপদাদাদেরকেও আমাদের পূর্বের যুগের বাপদাদা ওরা তো আরো আগে মারা গেছে ওদেরকে উঠানো হবে সুরা সাফাত আয়াত নম্বর সতেরো সুরে কাফের আয়াত নম্বর তিনে শুরুতে রয়েছে কাফল কুরআনিল মজিদ বল আজিবু আনজা আহ মুনজির মিনহুম ফাকাল আল কাফিরুন হাযা শাইউন আজিব আইদা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজুম বাঈদ তারা বলতো আইদা মিতনা আচ্ছা যখন আমরা মারা যাব হ্যাঁ ওয়া কুননা আর মরে আমরা মাটিতে মিশে যাব তারপর আবার উঠানো হবে এই উঠানো হবে বলছে মোহাম্মদ জালেকা রাজন বাঈদ এই উঠানোর কথা এটা অনেক দূরের কথা যেমন আমরা অনেক লোককে বলি আর তোমার কথা দূরে রাখো অনেক দূরের কথা কারা জন ভাই এই উঠানোর কথাটি অনেক দূরের কথা কোন একটি জিনিস যদি লব্ধ না হয় অসম্ভব আপনার হাসিল করা তখন ভারতের একটি প্রবাদ আছে ফার্সি যুগের মানে ওই মোগল যুগের প্রবাদ হবে দিল্লি হনুজ দূর আস্ত দিল্লি অনেক দূরে এটা বাংলাতে হয়তো অনেকে বলে থাকে আরে দিল্লি অনেক দূরে তার মানে তুমি যে কথা বলছো এটা স্বপ্ন শুধু এর কোন বাস্তবায়ন হবে না আচ্ছা। আরো তারা বলতো হালনা দুল্লুকুম আল্লাহ রজলিন কাফেররা কি বলতো আল্লাহ করানে বলছেন রহস্য উপহাস করে একটা তো ছিল একটা পর্যায়ে ছিল যে উপহাস করতো তার সাথে সাথে অবাক হয়ে আর উপহাসও করতো হালনা দুল্লুকুম আলা রজল আরে শুনেছ একটা লোক আছে মক্কায় ওর কথা শুনেছো ইউনাব্বেকুম যে তোমাদেরকে এমন একটা কথা বলছে বা সংবাদ দিচ্ছে যে এজা মসজিদ তুমকুল্লা মোমাজ্জাক যখন তোমরা সরে পচে টুকরো টুকরো হয়ে যাবে এত সুন্দর বইটা সরে পচে টুকরো টুকরো ছিন্ন ভিন্ন হয়ে যাবে ছড়িয়ে ছিটিয়ে আছে হাড্ডি তারপরে নিশ্চিন্ন হয়ে গেল এটা একটা একটা স্তর মানুষের সরা পচা কিন্তু টুকরো টুকরো হয়ে পড়ে আছে আর তারপরে এমন একটা সময় আসবে আবার শেষ তো এই সময়টার কথা বললে কাফেরা বলছে ইন্নাকুম লাফি খালকিন জাদিদ এই লোক বলছে যে তোমাদেরকে নতুন করে আবার সৃষ্টি করা হবে নতুন করে আবার সৃষ্টি করা হবে তারপরে তারাই মন্তব্য করত যে এই লোক কি কথা বলে আফতার আল্লাহ কাজে ভাই আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করছে আমবেহি জিন্না নাকি পাগল হয়েছে এই ধরনের কথা যদি কোনো কথা একটা অসম্ভব কথা হয় তাহলে মানুষরা কি মন্তব্য করে আর এই পাগল রে পাগল দেখো পাগল হ্যাঁ কেউ যদি এটা অশিক্ষিত লোক বলে যে আমি বাংলাদেশের রাষ্ট্রপতি হব লোকে কি বলবে দেখো দেখো পাগল মাথা খারাপ হয়েছে তাই না তো এ হয় পাগল আমবিহি জিন না একে জিনে ধরেছে দিয়ে পাগল হয়ে গেছে পাগল হওয়ার ক্ষেত্রে এটি ধারণা যে জিন ধরেছে বা জিন্নতন মানে জনুন হইতে পারে জনুন মানে পাগল এ হয় পাগল আর না হইলে যদি সুস্থ মস্তিষ্কের হয় তাহলে আল্লাহ সম্পর্কে সে মিথ্যা কথা মন গড়া বলছে রচনা করে বলছে আফতার আল্লাহ কেজেবা ইফতারা ছিল আসলে হয় সে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করছে যদি সুস্থ মস্তিষ্কের হয় এই মোহাম্মদ এই লোক আমবেহি জিন্না আর না হলে সে পাগল পাগল অবস্থায় কথা বলছে এটা হতে পারে তার মানে তারা পুনরুত্থানটাকে মানুষ মরে যাওয়ার পরে আবার উঠবে আর হিসাব হবে জবাব দিতে হবে জান্নাত জান্নাম এইসব কথাকে অসম্ভব মনে করত অসম্ভব মনে করত এটা যুক্তিতে ধরে না বিবেকে আসে না তাদের তাদের একজন কবি এ কথাও বলেছিল আমৌতু হ্যাঁ বা নুসুম্মা বা বাসন সুম্মা হাসরুন এই যে মোহাম্মদ কি বলছে মরব তারপরে পুনরুত্থান তারপর আবার হাসর মানে সবকে নাকি আমাদেরকে এক জায়গায় জমা করা হবে বলছে হাদিস ও খোরাফাতেন এগুলি হচ্ছে কুসংস্কার আরে হককে কুসংস্কার বলতে এটা পথভ্রষ্ট যারা তাদের চিরাচরিত এটা অভ্যাস আপনি যতই আল্লাহর কথা বা রসুলের কথা ওহির কথা দলির কথা বলেন আপনি দুর্বল হ্যাঁ আর ওদের হ্যাঁ মেজরিটি তো আপনাকে এইসব মন্তব্য করবে হ্যাঁ হক কথা বললে কি বলবে আপনাকে আরে দাঁত জালের ফেতনা এসে দাঁত জালের ফেতনা আল্লাহ আকবর বলছে না এই যুগের বড় ফেতনা হ্যাঁ বাঙালি বিদ্যার্থীরা বলছে শেখ মুতিউর রহমান শেখ তো বলেই না আমার নাম ধরবো হচ্ছে এই যুগের বড় ফেতনা একটা তো এসব যারা পথভ্রষ্ট তাদের যুগে যুগে এসব মন্তব্য হকপন্থীদের ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহামের এগুলি সোননাথ জি দিনের কাজ করলে দাওয়াতের কাজ করলে কিছু কষ্টদায়ক সোননাথ বা তিক্ত সোননাথও পালন করতে হবে শুধু মিষ্টি মিষ্টি সোননাথ পালন করলে হবে না আল্লাহ রাবুল আলমিন এরা যে মক্কার কাফেররা বা আরব মুশ্রিকরা পুনরুত্থানকে বিশ্বাস করত না অবাক হইত এটাকে অসম্ভব মনে করত এর খণ্ডন বিভিন্ন পন্থায় করেছেন বিভিন্ন বিভিন্ন বিভিন্নভাবে খণ্ডন করেছেন যার সার কথা হচ্ছে প্রথম একটি বিষয় সেটা হচ্ছে যে আমরা পৃথিবীতে দেখছি যে একজন জালেম অনেক জুলুম করল কত লোকে খুন করলো কত লোকের ধন সম্পদ আত্মসাত করলো কত লোকে মারধর করলো কত রকমের জুলুম মেলা রকমের আছে আর তারপরে দুনিয়া থেকে চলে গেল তার কোনো বিচার হলো না হচ্ছে না হচ্ছে না হাজার হাজার লক্ষ লক্ষ জালে পৃথিবীতে আসছে জুলুম করে চলে যাচ্ছে তাকে ধরার কেউ থাকলো না কোনো বিচারও না এমনি চলে গেল এর সাথে সাথে আবার যারা মুসলুম নির্যাতিত যাদের উপর অবিচার হচ্ছে সারা জীবন জুলুম বরদাস্ত করতে করতে করতে চলে গেল হ্যাঁ তার ন্যায্য অধিকার পেল না এই অবস্থায় যে মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে জালেম জুলুম করে দুনিয়া থেকে চলে যাচ্ছে আর মজলুম জুলুম বরদাস্ত করে করে সারা জীবনটা চলে গেল মরে গেল নিজের অধিকার পেল না একটা দিক আর একটা দিক হচ্ছে মানুষ দুই রকম সৎ আর অসৎ সৎ লোকেরা সারা জীবন ভালো কাজ করলো কিন্তু কষ্ট আর কষ্ট জীবনে কষ্ট আর কষ্ট অসুখ বিসুখ তারপরে আর্থিক সংকট তারপরে বিভিন্ন বালা মুসিবত ইত্যাদি লাগাই আছে নেক আমল করলেই যে একবারে দুনিয়াতে আল্লাহ জান্নাত দিবে কথা বলেন নিকা দুনিয়া তো আর বদলার জগৎ না পরীক্ষার জগৎ তো ভালো মানুষ একজন নেক মানুষ সারা জীবন কষ্ট করে চলে গেল অথচ অনেক নেক কাজ করলো সেও কিছু বদলা পেল না দুনিয়াতে অথচ নেক মানুষ ছিল এর বিপরীত আর এক শ্রেণীর লোক আছে অসৎ লোক সারা জীবন অসৎ সুদ কর ঘুষ কর বেইমান সিরিককারী কুপুরিকারী নাস্তিক ভোগ বিলাসের সামগ্রী শেষ নাই কোটিপতি টাকা পয়সা দুনিয়ায় রাখবে কোথায় দিশেহারা সুখ আর সুখ আর সুখ আর সুখ দুনিয়ার এত পাপ করলো কিন্তু কোনো শাস্তি পেল না দুনিয়া থেকে চলে গেল না দুই সেন জালেম চলে গেল মজলুম চলে গেল হ্যাঁ জালেমের বিচার হল না মজলুম নিজের হক পেল না ভালো মানুষ চলে গেল কিছুই পেল না এত ভালো কাজ করলো খারাপ মানুষ অন্যায় করে পাপ করে বিভিন্ন পাপ জড়িয়ে চলে গেল জেনাকারী জেনা করে চলে গেল কারি খুন করে চলে গেল কোনো সাজা শাস্তি পেল না দুনিয়া থেকে চলে গেল তারপরে যদি পরকাল বলে কোনো কিছু না থাকে আর আমরা সৃষ্টিকর্তা আল্লাহকে মানছি যে আল্লাহ আছেন তাহলে আল্লাহ কি বিচার টিচার করলেন কোনো বিচারই হলো না তাহলে কোনো বিচার হইল বিচার হইল না কোনো একটা দেশের সাথে উদাহরণ দেন তো দেশে শাসক আছে রাষ্ট্রপতি আছে প্রধানমন্ত্রী আছে বা বাদশাহ রাজা আছে খলিফা আছে আর সেই দেশে জালেম জলুম করলো তার বিচার হলো না মজলুম জুলুম বরদাস্ত করে চলে গেল সে তার ন্যায্য অধিকার পেল না হ্যাঁ, ভালো মানুষ অনেক হ্যাঁ দেশের হিতাকাঙ্ক্ষী অনেক ভালো কাজ করলো দেশের জন্য সে কিছুই পেল না সরকারের কাছে আর যে দ্রোহিতা করলো হ্যাঁ দেশের ক্ষতি সাধন করলো সেও সরকার কাছে কোনো শাস্তি পেল না তাহলে সেই সরকার জালেম সরকার না কথা ঠিক কিনা তাহলে আল্লাহ রাবুল আলমিন যে দুনিয়ার মালিক আসমান জমিনের মালিক আর এই জমিনে মানব জাতি বসবাস করছি আর এইভাবে দুনিয়া থেকে চলে যাচ্ছে যদি একসময় আল্লাহ কোন সময় বিচার না করেন এতে বিশ্বাসী না হই পরকালে বিশ্বাসী না হই তো আল্লাহকে জালেম সাব্যস্ত করে দিলাম আর আল্লাহ জালেম না ওমা আনাবিল আবিদ হ্যাঁ রব্বকে আহাদা কোরআনী বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছে বিভিন্ন ভাষা দিয়ে রব কারব জুলুম করবেন না সবাই একসময় নিজ নিজ অধিকার পাবে যার অধিকার নষ্ট করা হয়েছে আর যে অপরাধ করেছে অপরাধের শাস্তি পাবে আজ হোক আর কাল হোক এখানে হোক অথবা সেখানে পরকালে হোক পাবে এটা হচ্ছে আল্লাহর কি এর সাফ সুবিচার ওয়ানাজাউল মাওয়াজিন আল কিস্তালি অমিল কেয়ামা আল্লাহ বলছেন কেয়ামতের দিনে আমি ইনসাফের সুবিচারে দাঁড়ি পাল্লা কায়েম করবো পাই পাই করে দাঁড়ি পাল্লা কায়েম হবে যাতে একটু অবিচার না দুনিয়ায় বিচার করতে গিয়ে সুবিচার করতে যতই চেষ্টা করে তারপরেও একটু কম বেশি হয়ে যেতে পারে কিন্তু রব্বুল আলমিনের কাছে আল কিস্ত সাথে একেবারে বিচার ফালা তুজলামন নাফসুন কোন ব্যক্তির ওপর কিঞ্চিত পরিমাণ জুলুম অবিচার হবে না ওয়াইন কানা মিসকাল হাব্বা একটা সরিষা পরিমাণও যদি কেউ ভালো কাজ করে অথবা মন্দ কাজ করে আল্লাহ বলছেন আতাই না বিহা ওটাও সেখানে হাজির করবো যে ভালো করেছে সরিষা পরিমাণ ওর ফল পাবে ভালো ফল আর যে পাপ করেছে সেটাও সে দেখতে পাবে এবং তার শাস্তি পাবে যদি আল্লাহ না ক্ষমা করেন তাহলে এবং আমি হিসাব নেওয়ার জন্য যথেষ্ট আল্লাহ বলছে এসব কথা আল কোরআনে রয়েছে যুক্তিটা বুঝতে পারলেন যারা পরকালকে অস্বীকার করবে হ্যাঁ তাদের খণ্ডনের জন্য একটা হচ্ছে কোরআন এবং সন্ন্যার যুক্তি যদি মরণের পরে পুনরুত্থান মানুষের না হয় আর সেখানে জালেমের কাছ থেকে মজলুমের অধিকার না নেওয়া হয় সে নেকি দিয়ে পেমেন্ট করবে আর নাহলে গুনার বোঝা নিয়ে যাবে নেক লোককে উত্তম প্রতিদান যদি না দেওয়া হয় পাপিষ্টকে শাস্তি যদি না দেওয়া হয় তাহলে সৎ অসৎ আল্লাহর কাছে সমান জালেম মজলুম সমান আর জালেম মজলুমকে কেউ যদি সমান করে দেয় সৎ অসৎকে সমান করে দেয় তাহলে সুবিচার করলো না জি কোনো পার্থক্য থাকলো না বরং জালেমি বেশি সুখী দুনিয়াতেও সুখ করে গেল হ্যাঁ অসৎ পাপিষ্ট বেশি সুখী পাপিষ্ট দুনিয়াতে ভোগ বিলাস করে গেল আর মরার পরে কোনো শাস্তি হলো না তাহলে তো ওই বেশি সুখী তাই না এটা অসম্ভব কথা এইরকমটা হতে পারে না এটা সুবিচার নয় এটা আল্লাহ সম্পর্কে কল্পনার বাইরে কল্পনা করা যায় না যে আল্লাহ এরকমটা করবেন হ্যাঁ এটা হচ্ছে বিশৃঙ্খলা অবিচারের যা আল্লাহর দ্বারা সম্ভব না তাই সুরায় কালামের আয়াত নম্বর পঁয়ত্রিশ ছত্রিশ আল্লাহ এরশাদ করছেন এই যুক্তিটা এই যুক্তিটাই তুলে ধরছেন আফানাজ আলুল মুসলিমিন কাল মুজরেমিন আচ্ছা বলো তো যারা মুসলিম তাদেরকে কি যারা মুজরিম অপরাধী তাদের মতো করব। একদিকে মুসলিম আত্মসমর্পণকে সম্মানে আর আর একদিকে মুজরেম পাপিষ্ট দুই দলকে সমান করে দেবো আমি না সমান করব না মালকুম কেফে তাহমন তোমাদের কি হয়ে গেছে যে কেমন তোমরা বিচার করছো এটা বিচার হইলো আমি অবশ্য সুবিচার করব। তোমার যদি বলো যে না সবাই সমান তাই এটা অবিচার এই আয়াত যেমন এই ক্ষেত্রে যে পরকাল হবে আর সেখানে সুবিচার কায়েম হবে মুসলিম আর মুজরিম সমান হবে না মুসলিম আর পাপিষ্ট গুণাগার সমান হবে না ঠিক তেমনি এটা গণতন্ত্রের খণ্ডনের আয়াত আল্লাহ স্পষ্ট বলছেন আফানাজ আলুল মুসলিমিন কাল মুজরিমিন আচ্ছা বলো তো মুসলিম যে আত্মসমর্পণ আল্লাহর বিধান যে মানে আর আর এক লোক অপরাধী দুই লোক বা দুই সেই লোক সমান মোটেই সমান না তোমরা যদি সমান বলো তো মালাকুম কাইফাতাহাকুম এটা তোমাদের কেমন বিচার কেমন সিদ্ধান্ত তোমাদের এটা আর গণতন্ত্রের সিদ্ধান্ত হচ্ছে এটা যে দুনিয়া সবচেয়ে ভালো মানুষ আর দুনিয়া সবচেয়ে খারাপ মানুষ পাশাপাশি হ্যাঁ ভোটের লাইনে দাঁড় করেন সমান অধিকার কথা ঠিক কিনা সমান অধিকার এই দিয়ে কোনোদিন শান্তি কায়েম হয় আল্লাহর জমিনে দেশে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা হয় পাপে লিপ্ত থাকে তারা কি এই ধারণা করেছে যে তাদেরকে আমি মানে পাপে যারা লিপ্ত তাদেরকে আমি মমিন সৎকর্মশীলদের মতো করে দেব একদিকে ইমানদার সৎকর্মশীল আর একদিকে পাপিষ্ঠরা পাপিষ্ঠ গুণাগার যারা যারা বিভিন্ন সময় পাপে জড়িয়ে যায় তাদেরকে কি আমি ওদের সমান করে দেব যারা ইমানদার সৎকর্মশীল না কখনো সাওয়া মাহিয়া হোমামাত তাদের জীবন মরণ সমান মানে দুনিয়াতেও সমান থাকলো আর পরকালেও সমান এটা হইতেই পারে না দুনিয়াতে অনেক সময় সমান পাপিস্টও সুখে খাচ্ছে আর আপনি একটু ভালো মানুষ পাঁচক্ত সলাতা দেখো সহি আকিদার মানুষ আলহামদুলিল্লাহ দুনিয়ার পাপ থেকে বাঁচছেন কাবিরা গোনাতে পারছেন আপনিও ওই রকম ওর চাইতে কমই হইতে পারছেন দুনিয়াতে বরাবর সবা আন থাকলেন আর মরার পরে ওই রকমই থেকে যাবেন মানে কোনো বিচার টিচার হলে একই রকম এক জায়গায় সবাই বা মরে সরে আপনিও থেকে গেলেন ভালো মানুষ হর সেও থেকে গেল কোনো বিচার হল না কিছু হলো না জান্নাত নেই জান নামে কিচ্ছু নেই তাহলে কোথায় বিচার হইল কোথায় ইনসাফ হইল কমন এইরকম যদি কেউ সিদ্ধান্ত পেশ করে তাহলে তাদের সিদ্ধান্ত বড়ই খারাপ সিদ্ধান্ত বড়ই মন্দ সিদ্ধান্ত তারপরে তারা এটাকে যে অযৌক্তিক মনে করত বা বিবেকে ধরে না যে মানুষ সরে পচে যাওয়ার পরে কি করে উঠবে কি করে জীবিত হবে আর মুশেকরা না এটাকে অসম্ভব মনে করত এর খণ্ডন করছে কোরআনে কারিমে শোনেন বেশ কিছু আয়াত সুরায় নাজেয়াত আমা পাড়ার আয়াত আয়াত নম্বর সাতাইশ আল্লাহ বলছেন আন্তুম আসাদ্দ খালকান আমি সামাওবানা আচ্ছা বলো তো আল্লাহর তো মেলা সৃষ্টি রয়েছে তার মধ্যে একটা সৃষ্টি হচ্ছে আসমান হ্যাঁ আর আরেক সৃষ্টি হচ্ছে মানুষ এক সৃষ্টি হচ্ছে মানুষ আর আর সৃষ্টি হচ্ছে আসমান এই দুটোকে যদি পাশাপাশি দুই দিকে রাখি কোনটা সৃষ্টি করা বেশি মুশকিল আসমান সৃষ্টি করা তাই না তো আল্লাহ তাই কথা আন তোমার সাধ্য খালকান আচ্ছা তোমাদের হে মানব জাতি তোমাদের হে কাফেররা হে মুসলিকরা যারা তোমরা পরকালে পুনরুত্থান পুনরায় সৃষ্টি করা অসম্ভব মনে করছো তোমাদের সৃষ্টি করা বেশি মুশকিল না এই বিশাল সাত আসমান সৃষ্টি করা বেশি মুশকিল যে আল্লাহ সাত আসমান সৃষ্টি করতে পেরেছেন প্রথমবার কোন নমুনা না দেখে তাহলে তোমরা তো একবার দুনিয়াতে ছিলে তোমাদের নমুনা আছে আর এই নমুনা সামনে রেখে আবার তোমাদের পুনরুত্থান আবার সৃষ্টি করা এটা কোন মুশকিলের কাজ হইল কোন মুশকিল না প্রথম যে যে কোনো টেকনোলজি যে তৈরি হয়েছে সে টিভি হোক আর রেডিও হোক আজকাল না হয় টিভি রেডিওর মূল্য কমে গেছে কিন্তু একসময় সেটা অনেক অসাধারণ জিনিস ছিল তাই না আজকাল ইন্টারনেটের যুগে মোবাইলের যুগে হ্যাঁ প্রথম যে করেছে তার ব্রেনের প্রশংসা আর দেখা দেখি নকিয়াকে সামনে রেখে স্যামসাং তৈরি হয়ে গেল স্যামসাং সামনে রেখে ধরেন আপেল আপেল তৈরি হয়ে গেল বা আর কিছু তৈরি হয়ে গেল বা একটা মডেল দেখে কাছাকাছি ওইটাকে চেঞ্জ করো এবছর এইরকম রাখবো না এইরকম রাখবো একটা গাড়ি দেখে চলো এই গাড়িটা এতদিন এরকম চলছে একটু এতে রদ বদল করে দেবো এটা কোনো মুশকিল কাজ এমন কোনো মুশকিল কাজ নেই নমুনা আছে অলরেডি <clears throat> আল্লাহ রাবুল্লাহ আরো বলছেন সোরে আহ কাফের আয়াত নম্বর তেত্রিশে আওয়ালাম ইয়ারাও কাফেররা কি চিন্তা করে দেখেন আর্দা নিশ্চয়ই যে আল্লাহ রব্বুল আলম আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন ওয়ালাম ইয়া খালকহিনা আকাশ এবং জমিন সৃষ্টি করতে গিয়ে তিনি ক্লান্ত হননি ক্লান্ত হননি আমরা দেখেন সামান্য একটু ক্লান্ত হয়ে যায় সামান্য একটু সুহান কত দুর্বল জি একটা না আপনি কাজ করেছেন বা ঘুমাননি ঘুমে এক ঘন্টা কম হয়ে গেছে খুবই ক্লান্ত ক্লান্তি লাগছে আসমান জমি সৃষ্টি করতে গিয়ে আল্লাহ ক্লান্ত হননি যখন আসমান জমি সৃষ্টি করতে গিয়ে ক্লান্ত হননি বেকাদেরিন আলা আল মৌতা তিনি অবশ্যই সক্ষম যে তিনি মৃতকে জীবিত করবেন মৃত তাকে জীবিত করা শুধু কাজ মেলা অবশ্যই ইন্নাহ আলা করলে সেই কাদি নিশ্চয় আল্লাহ সর্বশক্তিমান সবকিছুর উপর ক্ষমতাবান আর আল্লাহ রসুরে ওয়াকিয়ারা এখন বাষট্টিতে বলছেন ওয়ালাকাদ আলেম তুমুন আরবদের এই যে অসম্ভব মনে করা পুনরুত্থানকে পুনরায় কি করে মানুষ সৃষ্টি হতে পারে এর খণ্ডন করতে আল্লাহ বলছেন যে তোমরা তো জানো প্রথম সৃষ্টি যে মানুষকে প্রথম সৃষ্টি করা হয়েছে আর এটা মানত আরবরা মানত না আরবরা আগে বলেছি যে তৌহিদের রবুবিয়ার মানে আল্লাহর কাজগুলি মানত আসমান জমি সৃষ্টি করেছে কে আল্লাহ সমস্ত সৃষ্টিকুল কে সৃষ্টি করেছে তার মধ্যে মানুষ মানুষকে কে সৃষ্টি করেছে আল্লাহ কথা আরো মুশ্রিকরা জানতো তোমার কে জানতো এমনকি হিন্দুরাও হিন্দুরা তো নাস্তিক না বহুত্ববাদী হিন্দুরা জিজ্ঞাসা করেন যে তোমার কে বলবে যে আমার সরস্বতী দুর্গা বলবে লক্ষ্মী না বলছে লক্ষ্মী হচ্ছে কিসের দেবী রিজিকের দেবী হিন্দুদেরও এইসব না আরো মুশিকদের মধ্যে সরস্বতী হচ্ছে সরস্বতী পূজা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হয় হ্যাঁ বিদ্যার দেবী হ্যাঁ জি হ্যাঁ কিন্তু একটা হিন্দু যদি মানে একেবারে অশিক্ষিত না হয় সামান্য এমনকি ফিতরাতের ওপর যদি থাকে অস্বীকার তাও বলবে যে ওপর আল্লাহ সৃষ্টি করেছে বলবে না আল্লাহ নাম নাই বলুক সেই ঈশ্বরই বলুক ভগবান বলুক না ওপর আলাই বলুক কিন্তু বলছে তো জি তো আরো মুশ্রিকরা ঠিক ওই রকম আল্লাহ বলছেন যে তোমরা তো নিঃসন্দেহে জানছো আলেম তোমার নাস আতাল প্রথম সৃষ্টি যে প্রথমবার সৃষ্টি আল্লাহ করেছেন ফালাউলা তাজা কারণ তাহলে তোমরা কেন উপদেশ নিচ্ছ না যে দ্বিতীয়বার সৃষ্টি আল্লাহ করবেন আল্লাহ রব সুরে আম্বের আয়াত একশো চারে আরো এরশাদ কামা বাদান আউ্বাল খালকি নইদহু যেমন আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম বা সৃষ্টির সূচনা করেছিলাম নইদু আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসবো তোমাকে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসবো মানে পুনরায় সৃষ্টি করব। ওয়াদান আলাই না এটি আমার প্রতিশ্রুতি ওয়াদা যে তোমাদেরকে আমি সৃষ্টি করব আবার তোমাদেরকে মরার পরে ইন্না কন্যা ফায় নিশ্চয় আমি অবশ্যই করব জি আল্লাহ রবুল আলমিন আরো সুরা রুমের আট নম্বর সাতাইশে বলেছেন ওহুয়াল্লাজি ইয়াবদাউল খালকা সুম্মা ইউইদুহু আল্লাহ সেই সত্তার নাম যিনি সৃষ্টির সূচনা করেছেন আর সৃষ্টির সূচনা আল্লাহ করেছেন এটা আরব মুশরিকরা মানত যে সৃষ্টির সূচনা কে করেছেন আল্লাহ সুম্মা অতপর তিনি পুনরায় সৃষ্টি করবেন মানে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরে আবার সৃষ্টি করবেন মানুষকেও সৃষ্টি করবেন আসমান জমিন সৃষ্টি করবেন সব করবেন জি তোমায় দ্বিতীয়বার যে আমি সৃষ্টি করব বা পুনরায় যে সৃষ্টি করব ওয়াহুয়া আহওয়ানু আলী আল্লাহ বলছেন যে আল্লাহর জন্য সেটা আগেরটার চাইতে সহজ প্রথমটার চাইতে সহজ প্রথমটা কি সৃষ্টির সূচনা আল্লাহর জন্য কঠিন না তুলনামূলক আমরা বলবো যে যদি তুলনা করি তো ওইটা কঠিন কিন্তু আল্লাহর জন্য কোনোটাই কঠিন না আল্লাহর জন্য কি প্রথমটা বলবো কঠিন না কোনোটাই কঠিন না ইন্না জালেক আল্লাহ সব সহজ আল্লাহর জন্য কিন্তু তুলনা করে মানুষের ব্রেনে ঢোকাবার জন্য যে তোমার সামনে দুটো অবস্থা রাখা একটা হচ্ছে প্রথমবার করা সৃষ্টির সূচনা আর আর একটা হচ্ছে পুনরায় সৃষ্টি করা আহুয়ান আলী পুনরায় সৃষ্টি করা আল্লাহর কাছে অতি সহজ জি সুরা কাফের আয়াত নম্বর পনেরোতে আল্লাহ ইরশাদ করেছেন আফা আইন বিল খালকিল আউ্বালে আচ্ছা আমি কি ক্লান্ত হয়েছি প্রথম সৃষ্টি করায় হ্যাঁ বলহম ফিল মিন খালকিন জাদিদ প্রথম সৃষ্টি করে আমি ক্লান্ত হইনি কিন্তু ইহুদিদের বদ আকিদে ইহুদিদের কুফুরি আঁকি দেয় যে আল্লাহ রব্বুল আলমিন ছয় দিনে সবকিছু সৃষ্টি করলেন আর তারপরে ক্লান্ত হয়ে পড়লেন নওয়াজবিল্লা তখন শনিবারের দিন তিনি কি করলেন বিশ্রাম নিলেন রেস্ট করলেন সেই জন্য ইহুদিদের ছুটি হচ্ছে প্রতি শনিবারে ইহুদিদের সাপ্তাহিক বড় দিন হচ্ছে শনিবার আর খ্রিস্টানদের হচ্ছে রবিবার আল্লাহ রবুল আলেন মমিনদেরকে মুসলিমদেরকে উম্মতে মুসলিমাকে সবচেয়ে শ্রেষ্ঠ জিন আফজারুল ইয়াম সেটা জুমাবার দিলেন জি <clears throat> বলহুম ফিল আবসিমিন খালকিন জদিদ বরং তারা নতুন করে যে সৃষ্টি করা মানে পুনরায় যে সৃষ্টি করা হবে এই সম্পর্কে তারা সংশয় নিমজ্জিত রয়েছে জি হ্যাঁ বা তারা এই সন্দিহান রয়েছে তো বিস্তারিত আলোচনা তৃতীয় বিষয়টি হলো তিনটি যে দ্বন্দ্বের বিষয় ছিল বা তর্কের বিষয় ছিল কি তর্ক যে পুনরুত্থান হবে না কি বলো এই সব কথাবার্তা এর খণ্ডন সম্পর্কে বেশ কিছু আয়াত এখানে নিয়ে আলোচনা করা হইল দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে নবী করিম সাল্লামের রেসালাত দুই নম্বরে প্রথম ছিল তহিদ তহিদের কথাটি বিস্তারিত বলবেন সেজন্য শেষখানে রেখেছেন লেখক কিন্তু আল্লাহ তালা সেটাতে সময় লাগবে একদিনে শেষ করতে হয়তো কষ্ট হবে কিন্তু চেষ্টা করব আজকে রেসালাত সম্পর্কে আলোচনা যদি করি তো করে দেওয়া যাবে যদি কিন্তু আধা ঘন্টা লাগতে পারে চলবে নবী সাল্লাহ রসুল হে আসলেন বললেন যে আনা রসুল্লাহ আমি আল্লাহ রসুল হয়ে এসেছি ইন্নি রসুল্লাহ জামিয়ান তোমাদের সকলের জন্য রসুল এসেছি হ্যাঁ তোমাদেরকে সতর্ক সাবধান করার জন্য এসেছি তোমাদেরকে সুসংবাদ যাওয়ার জন্য এসেছি তোমরা মেনে নাও তো সুসংবাদ না মানো তো সাবধান করছি সতর্ক অর্নিং দিচ্ছি জি তো এই সম্পর্কে তাদের সংশয় শুরু হইল অথচ তারা জানছিল যে নবী মোহাম্মদ সাল্লাম এমন এক ব্যক্তি যেই ব্যক্তি সত্যবাদী এতে কোনো সন্দেহ নেই কোনোদিন মিথ্যা শুনিনি আমানতদার বিশ্বস্ত এতে কোনো সন্দেহ নেই নেক মানুষ সৎ মানুষ এতে কোনো সন্দেহ নেই দ্বিমত নেই তাদের এতদিন পর কোনো দ্বিমত ছিল না এবং সেই ব্যক্তি পাপ থেকে মুক্ত কোন অপরাধের সাথে সে জড়িত নেই তার কোনো জীবনে এরকম কোন ইতিহাস নেই রেকর্ড নেই এইটাও তার বিশ্বাস করত কিন্তু তার সাথে সাথে তারা মনে করত যে নবুয়াতে রসালাত নবী রসুল হয় এটা জানতো মুশরেক হইলেও নবী রসুল হয় অনেক বড় মানুষরা জানতো মহামানব নবী রসুল হয় তো কিন্তু এই ক্ষেত্রে তাদের ধারণা স্বচ্ছ ছিল না যে নবী রসুল মানুষ না মানুষ হইতে পারে না মানুষ কি করে হবে আজকাল যদি বিরাতিদের ধারণায় যদি স্বচ্ছ না থাকে নবীকে মানুষই মানতে রাজি না নবীকে নূরে নবী বলতে হবে না হলে আপনি কি করলেন নবীর মানহানি করলেন আপনি সুতরাং আপনি কি হয়ে গেলেন নবীর মানহানির কারণে মুসলিম থাকলেন ওয়াহাবি আর কাফের হয়ে গেলেন তাদের কাছে এটা না বতুয়া তাদের জি তারা মনে করতো যে নবুয়াত এবং রেসালাতের যে মর্যাদা সেটা অনেক উঁচা মর্যাদা যেটা যেখানে মানুষের পৌঁছা সম্ভব নয় মানুষের পৌঁছা সম্ভব নয় সুতরাং মানুষ রসুল হওয়া সম্ভব নয় আর রসুল হলে সে মানুষ নয় রসুল যদি কেউ হয় সে মানুষ নয় আর মানুষ রসুল হতে পারে না তাদের এই ধারণাই রসুল্লাহ যখন নিজের নবুয়ত সালাতের কথা ঘোষণা করলেন ইকরা বিসমে রব্বেকাল্লাজি দিয়ে তাকে নবুয় দেওয়া হইল আর ইয়াইহাল মুদাসের কুমফানজের দিয়ে তাকে রসুল বানানো হইল এই দুটো কথা মনে রাখবেন সুরায় আলাকের আয়াতগুলি দিয়ে তাকে নবুয় মানে আল্লাহর পক্ষ থেকে আসমানি সংবাদ নবা মানে খবর থেকে নবুয় নবী তার কাছে আসমানি সংবাদ আসা শুরু হইল আর রেসালা যে তোমাকে হ্যাঁ আল্লাহর মেসেজ দেওয়া হচ্ছে তুমি এই মেসেজ মানব জাতিকে পৌঁছাও এটা সুরাতুল মুদাসের শুরু আয়াতগুলি দিয়া ইহাল মুদাসের এ চাদরে আবৃত কম এখন দাঁড়াও শুয়ে থেকো না ফানজের যাও যাও সাবধান করো সতর্ক করো আর মানুষকে দাওয়াত দাও এই যে রেসালাত পৌঁছাও এই বিষয়টি আমাদের দেশের মানুষরা জানে না জি হ্যাঁ এই জন্য বলে দিলাম যে এক আয়াত দিয়ে নবীকে নবী করা হয়েছে আর এক আয়াত দিয়ে কি করা হয়েছে তাকে রসুলও করা হয়েছে প্রত্যেক রসুল নবী কিন্তু প্রত্যেক নবী রসুল যখন রসুল্লাহাম তার নবদ রসুল ঘোষণা করলেন এবং ইমানের দিকে আহ্বান করলেন তখন মুশ্রিকরা হতভম্ব আরে আমাদের মাঝখানে থাকতে থাকতে হঠাৎ করে কখন নবী হয়ে গেল রে কে আবার কোথেকে নবী আসলো অবাক হয়ে তারপরে বলতে লাগলো মা লেহাজার রসুল ইয়ে আবার কোন রসুলের রসুল ইয়াকলু তো আমাদের মতো খাবার খায় ওয়াম শিফিল আসওয়াক আমাদের মতো হাটে বাজারে চলাফেরা করে আমরাও কেনাকাটা করি সেও কেনাকাটা করে আমরাও বেচি ব্যবসা করি সেও ব্যবসা করে নবী তো করতেন না ব্যবসা ইয়ে কেমন কেমন কথা হইল আচ্ছা এই ধারণা শুধু মক্কার মুশ্রেকদের আমাদের দেশে বেদাতি সমাজের শুধু বেদাতি সমাজের না আমাদের দেশের মূর্খ সমাজেরও বিশেষ করে বাঙালি সমাজের একটি আপনাদেরকে নতুন দিক মানে আপনাদের সামনে তুলে ধরতে চাইছি সুফহান আল্লাহ আমাদের দেশে আলেম সমাজ সম্পর্কে মনে করে যে মাদ্রাসা পড়লে ওকে হয় মাদ্রাসা ধরতে হবে না হয় কোন মসজিদের এমামতি ধরতে হবে মাদ্রাসা ধরলে ওর জন্য কোন ব্যবসা জিনিস করা যাবে না মাদ্রাসায় পড়াশোনা করলে হাফেজ আলেম যদি দোকান নিয়ে বসে কি পড়লো কি করতে কি করতে হবে হয় কোনো মাদ্রাসার শিক্ষক হইতে হবে আর না হলে কোনো মসজিদের এমাম হইতে হবে ব্যবসা মাদ্রাসা পড়ার পরে যদি শুরু করেন দেখো দেখো দুনিয়াদার হয়ে গেছে দুনিয়াদার হয়ে গেছে মৌলবি নাকি আমাদের অঞ্চলের কথা এটা মৌলবি হইলো দেখো না ব্যবসা করছে পড়াশোনা করে তার মানে এই আয়াত ঠিক যেন বলছে এই আয়াতের কথাগুলি বলছে মালে হাজার আসুল ই আবার হুজুর কেমন হুজুর ই আবার কোন আলেম হইলো আমাদের মতোই খাবে দাবে আমাদের মতো ব্যবসা করবে আমাদের দোকান দোকানপাট করবে হ্যাঁ এটা কেমন আপনি যদি স্কুল কলেজ পড়ে কোম্পানিতে ডিউটি করতে পারেন চাকরি করতে পারেন তো একজন মাদ্রাসা পড়ে করতে পারেন না অবশ্যই করতে পারেন রসুল্লাহ সাল্লাহ ব্যবসা করেছেন না করেননি সাহাবের ব্যবসা করেছেন না করেননি তারা তো উম্মতের সবচেয়ে বড় বড় আলেম ছিলেন সাহাবিরা আলেম সমাজকে মনে করে যে এরা এত পুত্র পবিত্র যে এদের মোল্লার দৌড় মসজিদ হয় মসজিদে থাকো না মাদ্রাসায় থাকো বাইরে কোথাও না আর রাজনীতির কথা বললে গণতন্ত্রের রাজনীতি করবে নোংরা রাজনীতি আর যদি কোন বক্তা যদি মৌলী সাহেব রাজনীতির কথা বলে দেয় এটা করা চলবে না ওটা করা চলবে না আলেম সমাজ কেন রাজনীতির কথা বলবে ওদের এই সব কথাবার্তা বলার দরকারটা কি মেলা আমাদের দেশে জলসা ওয়াজ মাহফিল হয় যাতে বিজ্ঞাপনের নিচে লিখা থাকে যে রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ দেখেছেন না দেখেননি জানি না কিন্তু আমরা দেখেছি এক সময় অনেক অনেক লেখা থাকতো কারণ রাজনীতির কথা বললে কোন একটা দলের উপর আঘাত লাগবে হয়তো বা দুই দলের উপরে আঘাত লাগবে কেউ আঘাত খেতে চাই না আলেম সমাজের কাছ থেকে তাই না তাদের মুখোশ খুলে যাবে রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ যেটা তার মানে আপনারা অপরাধ করেন বেমানি করেন আত্মসাত করেন অসৎ লোককে আপনারা নেতা নির্বাচন করেন আলেম সমাজ যেন চুপ থাকে কিচ্ছু না বলে তো আরব মুশ্রিকরা তাই বলতো কোরআন খেরিমে এই আয়াত রয়েছে যে হাটে বাজারে কেন চলাফেরা করবে নবীও যদি হলো মোহাম্মদ হাটে বাজারে কেন আসে তাহলে আবার খাই দেয় কেন তার মানে ফেরেস্ত হইতে হইতে ধারণা সুরে কাফের আয়াত দুই আল্লাহ এরশাদ করেছেন বাল আজেবু এই কাফেররা অবাক হইতো যে তাদের মধ্য থেকে একজন নবী সতর্ক করার জন্য এসছে নবী রসুল হে সতর্ককারী হয়ে এসছে ফাকাল আল কাফেরও না তখন কাফেররা বলতে লাগলো হাজা সাইন হাজিব এটা অবাক কথা হ্যাঁ এটা আশ্চর্য কথা ইয়ে আমাদের মাঝে থাকতে থাকতে কখন থেকে নবী হয়ে গেল ইয়ে কেন নবী হবে নবী হবে অসাধারণ ব্যক্তি অনেক উঁচালক শুধু তাই না সুহানাল্লাহ এই ধারণা এত ব্যাপক আকার ধারণ করেছে আমি একবার দামামের মাছ মার্কেট কিন্তু মার্কেটে খুব কমই যাই সেই দিন কোন এক ভাই আরও ছিল মনে হয় এনাম ভাই ছিল রাহেমাহুল্লাহ তালা ওনার সাথে আমি মাঝে মাঝে সকালবেলা মার্কেটে যেতাম তো সেদিন মনে হয় জোহর পরই ছিল কারণ মাছ মারতে জোহর পর থাকে তো মাছ মার্কেটে আমি ওনার সাথে সাথে চলে গেছি ছাঁতে আছি তো এক আমার মানে মানে অনসারী মানে ভক্ত শব্দটি আসলে ভালো নয় সেজন্য বলতে চাই না কিন্তু খুব মহব্বত করে ছেলেটা আর সই হেদায়ত হয়েছে নিয়মিত আলোচনা শুনে কিন্তু আমাকে কোনোদিন দেখেনি ছেলেটা আর মাস মার্কেটে চাকরি করে আমাকে দেখে দৌড় দিয়ে চলে এসছে আসার বলে শেখ আপনি এখানে তারপরে এই বড় বড় চোখ করে দেখছে আপনি এখানে আপনি এখানে যেন আমার ওখানে যাওয়াটা এটা এটা অবাক কর্মকাণ্ড এটা কেন হ্যাঁ এটা কেন এখানে সব হ্যান আল্লাহ তো এই ধারণা থাকা উচিত নয় কারণ আমার সংসার আছে হ্যাঁ, সুতরাং আমাকে যে কোনো জিনিস কেনার জন্য যেতে হইতে পারে ঠিক কিনা তো এই ধারণা আসলে এগুলো ভুল ধারণা এগুলো আসলে ভুল ধারণা কারণ এটা সামাজিকভাবে তৈরি হয়ে গেছে এটা একদিনের তৈরি হয়নি দীর্ঘদিনের এইটা মগজে ঢোকা জিনিস দীর্ঘদিন সমাজে এইরকম দেখে দেখে আলেম সমাজ মানে নিষিদ্ধ ব্যবসা বাণিজ্য নিষিদ্ধ রাজনীতি নিষিদ্ধ হচ্ছে অন্য কিছু হ্যাঁ নিষিদ্ধ হচ্ছে আপনার ডিউটি করা চাকরি করা কোম্পানিতে আরে তুমি হাফেজ মানুষের কোম্পানিতে চাকরি করছো যাও করে মসজিদ খুঁজো এখন আপনারাই বলবেন হয়তো অনেক তাই না নাজিব আরো তারা বলতো মা আনজাল আল্লাহ আলা বাসারি মিন শাহী এটা কেমন কথা হলো মোহাম্মদ মানুষ একজন আর মানুষের ওপর আসমানি কিতাব নাজিল হইতে পারেন আল্লাহ নাজিল করতে মা আনজাল আল্লাহ মিন মিনসাই আল্লাহ মানুষের ওপর কোন বিধান নাজিল করতে পারে না অসম্ভব তার মানে তাদের ধারণা মক্কার মুশ্রেকদের ধারণা ছিল যে যে নবী হয় সে মানুষের মধ্যে থেকে হয় না সে ফেরিস্তা অথবা এমন কোন সৃষ্টি অসাধারণ তার কাছে কালাম এলাহি নাজল হইতে পারে আল্লাহর কালাম নাজল হইতে পারে এই তাদের ভ্রান্ত আকিদার খণ্ডন শুনে আল্লাহ কোরআনে বলছেন তারপরের আয়াতে সুরে আনামের আয়াত আয়াত নম্বর একানব্বই যখন তারা বলেছিল যে মা আনজাল আল্লাহ আলা বাসারি মিন সেই মানুষের ওপর আল্লাহ কোনো কিছু নাজল করেননি আল্লাহ বলছে কুল হে নবী তাদেরকে বলে দাও তো যখন বলছে যে মোহাম্মদ তুমি মানুষ আর মানুষের কাছে তো কোনো আসমানি বিধান নাজল হইতে পারে না তাহলে বলো তাদেরকে উত্তরে যে মান আনজাল কিতাব আল্লাহ যা আবে মুসা নৌরা মোহদ আলী নাস কে সেই সত্তা যিনি আল কিতাব তওরাত নাজল করেছেন এমন এক কিতাব যেই কিতাব নিয়ে মুসা আলী সালাম আগমন করেছে মুসা মানুষ ছিলেন না ছিলেন না আরে মুসা যদি মানুষ থাকে তো মোহাম্মদ মানুষ রসুলে আসলে তোমাদের অসম্ভব কেন লাগে যেই কিতাব ছিল নূর জ্যোতি নাস মানব জাতির জন্য সেই যুগ পর্যন্ত বা নবী সাল্লামের আগমন পর্যন্ত দিক নির্দেশনা এটা আয়াত এখানে আর একটা কথা বলেইনি আরব মুশ্রিকরা শুধু অসম্ভব মনে করত না যে মানুষ কি করে নবী হইতে পারে বরং বর্তমান বেদাতি ভারত উপমহাদেশ ভারত বাংলাদেশ যত বেদাতি রয়েছে নবীকে কি বলে নূরে নবী নবী বাসার মানুষ নয় নবী মানুষ নয় তাহলে এই আকিদাই মক্কার মুশ্রিকদের সাথে তাদের মিল আছে কিনা বলেন দেখি তারাও বলতো যে এ নবী হইতে পারে না কারণ মানুষ আর এরা বলছে যে নবী এটা কিন্তু তিনি মানুষ না তাহলে মানুষ নবী হইতে পারে না এই আকিদাই কিন্তু এক মক্কার মুশ্রিকদের আকিদা আর বিদাতিদের আকিদা কিন্তু এক মানুষ নবী হইতে পারে না জি তারপরে কোরআন করিমে আম্বিয়া রসুলগণের কিসা কাহিনী আল্লাহ বর্ণনা করলেন এবং সমস্ত আম্বিয়া রসুলগণের জাতিদের সাথে যেসব তাদের কথোপকথন হয়েছে এবং তাদের যেসব ঘটনা ঘটেছে ওই সব কোরআন করিম আল্লাহর বর্ণনা করলেন এবং তার সাথে সাথে আল্লাহ আরও বর্ণনা করলেন যে যখন নবীরা স্বজাতির কাছে এসে দিনের দাওয়াত পেশ করেছে তখন প্রত্যেক জাতি যারা বিরোধিতা করেছে অমান্য করেছে তারা জবাবটা কি দিয়েছিল সেই জবাবটা শোনো তারা বলেছে ইন আন্তুম ইল্লা বাসার মেসল না হারে তোমা তোমরা তো আমাদের মতো মানুষ তোমরা আমাদের মতোই মানুষ তাহলে বোঝা গেল যে প্রত্যেক যুগ আগের যুগে যে নবীগুলি এসেছেন নবীর জাতি যারা ইমান নিয়ে আসেনি তারা যে খণ্ডন করেছে বা অস্বীকার করেছে মানতে নবীকে কি জন্য যে তুমি তোমরা আমাদের মতো মানুষ তো তোমাকে কি করে মানতে পারি বা তোমাদেরকে কি করে মানতে পারি বুঝতে পারছেন না তাহলে নবী মানুষই হয় তারা হক নবী ছিলেন কিন্তু সেই হক নবীকে সেই জাতিগুলি বিরুদ্ধাচরণ করেছে মানেনি আর মানেনি এর অজুহাতে তারা কি পেশ করেছে যে তোমরা আমাদের মতোই মানুষ যখন সেই অবাধ্য জাতিরা বলতো যে তোমরা আমাদের মতোই মানুষ তখন নবীরা কি বলেছেন না না আমরা মানুষ নয় আমরা নূরের তৈরি একথা বলেছেন না তোমরা ভুল বুঝছো আমরা কিন্তু মানুষ নয় এরকম বলেছেন বরং সেটাই আরো সাপোর্ট করেছে বলছেন কালাম রসুল তখন ওই কাফের জাতি অবাধ্য জাতিগুলিকে তাদের রসুল্লাহ বলতেন আমরা তোমাদের মতো মানুষ বই কিছু না তোমাদের তোমাদের মতো মানুষ ছাড়া আর অন্য কিছু নই ওয়ালা কিন্নাল্লাহ তবে শোনো ওয়ালা কিন্নাল এমন আলা মেয়া স্বামী নেবা তবে আল্লাহ অনুগ্রহ করেন তার বান্দাদের মধ্য থেকে যার ওপর চান যার ওপর অনুগ্রহ করেন তাকে নবী বানান তাহলে মানুষের মধ্যে থেকে কিছু মানুষকে আল্লাহ কি করেন মনোনীত করেন অনুগ্রহ করার জন্য স্পেশাল অনুগ্রহ সেই অনুগ্রহ হচ্ছে কিসের নবত এবং রিসালাতের যে আমি একে নবী বানাবো আমি একে রসুল বানাবো এটা আল্লাহর এহসান আল্লাহর অনুগ্রহ সুরা ইব্রাহিমের আয়াত নম্বর দশ এবং এগারো সুতরাং আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে নবী এবং রসুলগণ সকলে মানুষ ছিলেন হ্যাঁ মানুষ ছিলেন আর রসুল ফেরিস্তা হবেন হ্যাঁ মালাক ফেরিস্তা জগৎ থেকে হবেন এটা দিয়ে যে উদ্দেশ্য দাওয়াতের উদ্দেশ্য সেটা পুরা হওয়া সম্ভব নয় যে তারা বলতো যে যদি নবী আসবে তো আসমান থেকে আসবে আর ফেরেস্তা জগৎ থেকে আসবে ফেরেস্তা যদি আল্লাহ পাঠাইতেন তাহলে রেসালতের যেটা উদ্দেশ্য যে মেসেজটা মানব জাতি পর্যন্ত পৌঁছে দাও যথাযথ পৌঁছানো সম্ভব হইতো না কেমন করে পৌঁছানো সম্ভব হইতো না শোনেন যখন ফেরিস্তা আসত মানুষ সামলাইতে পারত ফেরিস্তা আসলে তার দুটো অবস্থা হইত হয় ফেরিস্তা আপন রূপে আসবে বা অন্য কোনো রূপ ধরে আসবে অথবা মানুষের রূপে আসবে তাই না ফেরিস্তা যদি আপন রূপে আসে তাহলে মানুষ বাঁচবে না সবগুলি বেহুশ হয়ে যাবো আমরা এক্ষণে যদি ফেরিস্তা আপন রূপে আসবো বেহুশ হয়ে যাবো আমরা কিন্তু যদি নবী সাল্লাম কাঁপতে শুরু করেন তা আমাদের কি অবস্থা হইতে পারে আপনি কি অত সহজ মনে করছেন যে একটা ফেরেস্তা দেখবেন আর আপনি একবার আপন অবস্থায় সুস্থ থেকে যাবেন অসম্ভব কথা বেহস হয়ে যাবেন ভয়ে জি তাহলে যদি আপন আপন স্রোত নিয়ে আপন আকৃতি নিয়ে ফেরেস্তা এসে বলে যে আনা রসুল্লাহ আমি রসুল এসেছি তোমাদেরকে দিনের দাওয়াত পৌঁছানোর জন্য শেষ তার আগে তো শেষ হোঁস নাই তো শুনবে কি কথা বোঝা গেছে তাহলে এখন আসতে হবে মানুষের রূপ ধরে মানুষের রূপ ধরে যদি জিবরাইল আসেন হ্যাঁ বা অন্য কোনো ফেরেস্তাকে পাঠান এক ফেরেস্তাকে পাঠায় যাও তোমাকে নবী করে পাঠাইলাম হ্যাঁ কিন্তু আসলে ফেরেস্তা মানুষের রূপ ধরে আসলে তখন মানুষ তোমার কিন্তু মানুষ মিথ্যা বলছে যে ফেরেস্তা মানুষ মারকে ধরকে তাই না কথা বোঝা গেছে তাতে একই অবস্থা আল্লাহ তাই বলছেন সুফহান আল্লাহ খন্ডন সুরে নামের আয়াত নম্বর নয় ওলাও যে আল্লাহ মালাকান আমি যদি রসুলকে নবী রসুলকে ফেরিস্তা বানাইতাম লাজা আল্লাহ রাজলান তাহলে আমাকে তাকে মানুষ রূপেই বানাইতে হইত মানুষের রূপ দিয়েই পাঠাইতে হইতো কারণ আসল রূপে পাঠাইলে কাজ হইতো না যখন মানুষের রূপ ধারণ করে আমি ধারণ করিয়ে পাঠাইতাম ওয়ালা আলিহ মায়াল তখন তাদের ওপর সেটা কি হইতো অস্পষ্ট হয়ে যেত যে এটা ফেরিস্তা না মানুষ ফেরিস্তা কি করে মানবে যেখানে আল্লাহর কথা বললে বিশ্বাস করে না পরকালের কথা বললে বিশ্বাস করে না আমার কাছে ওই নাজল হচ্ছে বিশ্বাস করে না সেখানে যদি বলে আমি ফেরেস্তা মানুষের তোমার রূপ ধরে এসছি কি করে বিশ্বাস করবে বিশ্বাস করবে না তারপরে আরো কোরআন কারিমে তাদের খণ্ডন করা হয় মুশ্রেকদের যে তারা কিন্তু ইব্রাহিম ইসমাইল মুসা এইসব আম্বিয়া রসুলগণকে জানত এদের সম্পর্কে তাদের জ্ঞান ছিল কারণ ইব্রাহিম তো তাদের পূর্ব পিতা আর ইব্রাহিমের হ্যাঁ ছেলে ইসমাইল আল ইসলাম যাকে আবাদ করলেন ইসমাইলের বংশধর তারা তো ভালো করেই ইব্রাহিম ইসমাইল আর কাবাঘর নির্মাণ করেছেন তারা এইসব কিচ্ছা কাহিনী আর মুশ্রিকা জানতো তারপরে মুসা আলী ইসলাম রিসালাত এত ব্যাপক ছিল এবং এত প্রসিদ্ধ ছিল মুসা আলী ইসলাম খুব প্রসিদ্ধ রসুল যেহেতু ছিলেন তো মুসা আলী ইসলামকেও তারা জানত আর সামদেশে তারা সফর করতো ফিলিস্তিনে সফর করতো তো ওখানে যাওয়ার কারণে মুসা আলি ইসলামের কথা তারা শুনত জানত আর তারা যে মানুষ ছিলেন এটাও তারা জানত যে ইব্রাহিম মানুষ ছিলেন ইসমাইল মানুষ ছিলেন হ্যাঁ ইসমাইলের মা এখানে হাজার এখানে রেখে গেছেন ইব্রাহিম আলী ইসলাম তারপর মুসা আলি সাল্লাম মানুষ ছিলেন মুসা আলি সাল্লাম কিসা ও ফেরাউনের সাথে ওইসব জানেন তার মানুষ ছিলেন তাই না আর এরা রসুল ছিলেন এটাও জানতো এরা তাহলে এই যে আগের যে সংশয় যে মানুষ কি করে রসুল হইতে পারে এই কথার উপর তারা টিকে থাকতে পারল না কিন্তু নবীর বিরোধিতা করতে হয় মোহাম্মদের কথা মানা যাবে না তখন আর একটা নতুন সংশয় পেশ করলো তারা নতুন সংশয় পেশ করলো যুক্তি কি ঠিক আছে মানুষ রসুল হইতে পারে যেমন ইব্রাহিম হয়েছে ইসমাইল হয়েছে আর মোসা হয়েছে ঠিক আছে হইতে পারে কিন্তু আল্লাহ কি এই এতিম আর মিসকিনটা কি পেয়েছে বলছেন লেখক যে আল্লাহ মেজিদুল্লাহামিল মিসকিন আল্লাহ রেসালাত বহন করার জন্য আর কোনো মানুষকে পায়নি আল্লাহ এতিমটাকে পেয়েছে যে বাপকেও দেখেনি আর মাকে দেখেছে কিনা মনে পড়ে না হয়তো আর মিসকিন বাড়িতে খেতে নেই অভাবী একে একে কেন নবী রসুল বানিল বড় বড় নেতারা কোথায় গেল এত বড় বড় নেতারা মক্কায় আছে এফে আছে এর আগে একদিন শুনিয়েছি কিন্তু তো এই কোরাইশ বংশ সবচেয়ে প্রসিদ্ধ বংশ ওই বংশ থেকে আল্লাহ নবী মনোনীত করতেন আর না হলে আরেকটা জাদরেল বংশ যে তাইফে বসবাস করে সাকিব বংশ যেই বংশ চরম বিরোধিতা করেছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আর হোনেনের যুদ্ধে পরাজিত এরা হয় তার আগে পর্যন্ত বড় শক্তিশালী এরা ছিল তো ওখান থেকে একজনকে রসুল আল্লাহ বানাইতেন আর আমাদের জন্য পাঠাইতেন এই ক্ষেত্রে তারা বলল সুরায় জখরুফের আয়াত নম্বর একত্রিশ বত্রিশ আল্লাহ উল্লেখ হাজ আল কোরআন করেছে আজিম এই কোরআন যদি নাজেল করা হয় ঠিক আছে কোরআন নাজেল হচ্ছে আসমান থেকে তো মোহাম্মদের ওপর কেন হবে একটি এতি মিসকিনের ওপর এই দুটো শহর রয়েছে মক্কা শহর মক্কা নগরী আর তাইফ নগরী রয়েছে এই দুই শহরের বড় কোন নেতাকে আল্লাহ মনোনীত করতেন নবী রসুল করে আমরা নেতাকে মানতাম নেতাকে মানা অভ্যাস আগে থেকে আছে নেতাকে আগে থেকে যে নেতাগিরি করে তাকে মানা সহজ কিন্তু একটা সাধারণ লোককে মানা খুব কঠিন কথা বোঝা গেছে এর জন্য আমাদের বাঙালি সমাজে আলেমদের কথার মূল্যায়ন খুব কম করে কারণ আলেমরা অধিকাংশ গরিব বড় দুঃখের বিষয় যে বাঙালি সমাজের আলেমরা হচ্ছে আর্থিক দিক থেকে দুর্বল যার ফলে জনগণ আলেম সমাজকে যথাযথ মানে না পক্ষান্তর আরব দেশে আলেম সমাজ হচ্ছে বিত্তবান সচ্ছল সুখী কারো মুখাপেক্ষী না হ্যাঁ কোনো ব্যক্তির বেতনভুক্ত না হ্যাঁ যে কেউ আমার চাকরি খেয়ে নিবে তো আমি কি করে চলবো আলহামদুলিল্লাহ সচ্ছল যার ফলে এখানকার আলেমদের সমাজের উপর একটা কি আছে ধারণ ক্ষমতা আছে হ্যাঁ সমাজে একটা প্রভাব আছে ভালো ভালো যারা ধনী মানুষ আমাদের সমাজে তারা যদি ছেলেদেরকে আলেম করে তার দিয়ে যে দাওয়ার কাজটা হবে গরিবের ছেলেকে দিয়ে হবে না বাস্তব সত্য কথা আমাদের দেশের ধনী লোকদেরকে উচিত আলেম বানানো কিন্তু ধনী লোকেরা কি করে একটু পয়সা হলে তারা নিজের ছেলেদেরকে আলেম বানিয়ে নেয় নিজেরা মাদ্রাসা খুলে গরিবের ছেলে পড়াবার জন্য বড় দুঃখের বিষয় আজকাল যতগুলি মাদ্রাসা চলছে ভারত বাংলাদেশ পাকিস্তান তিনটি দেশের কথা বলছি যতগুলি মাদ্রাসা চলছে মাদ্রাসার কর্মকর্তারা তো গরিব না মাদ্রাসার যারা সেক্রেটারি সভাপতি চেয়ারম্যান এরা সমস্ত কিন্তু ধনী মানুষ পয়সাওয়ালা মানুষ এরা মাদ্রাসা খুলেছে কিন্তু এদের ছেলেমেয়েরা সবগুলি পড়ে করে অন্য কোথায় ইংলিশ মিডিয়ামে আর না হলে আর কোথাও না হলে আর কোথাও হ্যাঁ আলেম তৈরি হয় না ইল্লা মাশা আল্লাহ ইল্লা মাশা আল্লাহ খুব কম পাবেন আপনি খুব কম পাবেন আপনি যার ফলে আমাদের দেশে দাওয়াতে বরকত নেই গরিবের কথা কে শুনে নেতার কথা সবাই শুনে জি পয়সাওয়ালার কথা সবাই শুনে জি তো আল্লাহ রব্বুল আলম এর জবাব দিয়েছেন যখন ওরা বললো যে মক্কার তাইফের কোন এক নেতাকে কেন নবী রসুল বানানো হলো না আল্লাহ জবাব বলছেন আহম ইয়াকসিমুরা রহমত রব্বিক নবুয়াত রেসালাতটা আল্লাহর রহমত আল্লাহর হ্যাঁ, অনুগ্রহ বা করুণা এই আল্লাহর রহমত আল্লাহ কাকে দেবেন সেটাও বিবেচনা এরাই করবে সিদ্ধান্ত এদের না আল্লাহর সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত আহম ইয়াকসিমোনা রহমত আরব্বে হে নবী ওরা যে বলছে যে তোমাকে কেন নবী বানাইলাম ওদের নেতাগুলোকে কেন বানাইলাম না তো রবের রহমতকে কি তারা ভাগ বন্টন করে দিবেন আমি ভাগ বন্টন করে দেবো আমার রহমত আমি ভাগ করে দেবো কাকে দেবো আমার ইচ্ছে নাহানু কাসামনা বেইনহমা ঈশা তহফিল হায়াতের দুনিয়া এমনকি পার্থিব জগতের যে জীবন উপকরণ রয়েছে রুজি রিজিক রয়েছে সেটাও তো আমি ভাগ করে দিই যখন আল্লাহ রুজি ভাগ করে দিয়েছেন আমার রুজি আপনারা পাবেন না আর আপনাদের রুজি আমি পাবো না ভাগ করেছে না করেননি কেউ যদি সারা জীবন চেষ্টা করে যে শেখ মতি রহমানের কাজটা আমি নিয়ে নেব তাও হয়তো সম্ভব হবে না করতে করতে ওইখান পর্যন্ত পৌঁছিতে শেষ হয়ে যাবে না তাই না আর আমি যদি মনে করি যে আপনি মাসাল্লাহ একটা ভালো টেকনিক্যাল কাজ জানছেন ওই টেকনিক্যাল চাকরিটা আমি নিল তো অসম্ভব হয়ে যাবে জন্য ই তো আল্লাহর ভাগ বন্টন করে দাও যাকে যে বিদ্যা আল্লাহ দেবেন ওইটা ওর ওটা আপনি পাবেন না কথা বোঝা গেছে এইগুলো যখন আল্লাহ ভাগ বন্টন করে দিয়েছেন তো নবুয় কে ভাগ করবে তো আল্লাহ ভাগ করেছেন জি এবং ছোট বড় করা কার কাজ আল্লাহর কাজ দ্বারা যাত আল্লাহ বলছেন একজনকে অপরজনের ওপরে করেছি যাতে করে একজন অপরজনের অনুগত হয় সবাইকে যদি সমান করে দিত কেউ কাউকে মানত না তোকে কে মানে তোর চাইতে কম আছি বলতো না বলতো না আপনার আলোচনা শুনতে আসতেন সবাই যদি শেখ মতিউর মধ্যে হইতে তো কোনোদিন আসতেন না আল্লাহ ওই কথাই বলছে লিয়াত বাদম বাদান সুখরিয়া বা সিখরিয়া যাতে করে একজন আর একজন অনুগত হয় ভাই আপনার বাড়িতে চাকর পেতেন না আপনি কর্মচারী পেতেন না আপনি এই কোম্পানির লোক কাজের লোক সবাই যদি সৌদিদের মতো কোম্পানি খুলতে পারতো তাহলে আপনারা কাজ করতেন আপনারা কোম্পানি খুলে বসে থাকতেন সব সুরা আনমের আয়ত নম্বর চব্বিশে আল্লাহ ইরশাদ করছেন আরো এদের এই কথার খণ্ডন আল্লাহ আলম হাইসাল রেসার আল্লাহ বেশি জানেন যে তার রেসালাতকে কোন জায়গায় রাখবেন কোন বাড়িতে রাখবেন কোন লোকের কাছে রাখবেন কাকে দায়িত্ব দেবেন যে যাও তুমি রেসালাত পৌঁছে দাও মানুষকে মেসেজ পৌঁছে দাও আল্লাহর ইচ্ছা যখন এতেও পারল না এর খণ্ডন করা হলো তখন আর একটা তারা সংশয় সৃষ্টি করলো এগুলো তর্ক তর্ক বিতর্ক চলছে কিন্তু আলোচনার বিষয়বস্তু আজকে হচ্ছে যে নবীর সাথে বাঘ বিতণ্ডা তর্ক কি আচ্ছা ঠিক আছে রসুল যদি তোমাকে বানানো হইল ঠিক আছে তুমি ছিলে গরিব তাহলে তোমাকে ধনী করে দিক পাহাড় পর্বতকে স্বর্ণ করে দিক তোমার জন্য মক্কার আকাশ থেকে তোমার জন্য রেজিক নামুক আর তোমার হাজার হাজার হ্যাঁ অনুসারী থাক আর সেনাবাহিনী থাক একটা একজন রাজার মতো একজন বড় শাসকের মতো এরকম তুমি এরকম হয়ে দাঁড়ে দাঁড়ে কেন ঘুরবে ঠিক আছে তোমাকে যখন আল্লাহ বাছাই করেছেন তো তোমার খাদেম হওয়া উচিত তোমার ওইরকম প্রভাব হওয়া উচিত তোমার ধন সম্পদ হওয়া উচিত তোমার ওইরকম একটা মান মর্যাদা হওয়া উচিত তুমি একজন ভিআইপি লোক হবে তুমি দাঁড়ে দাঁড়ে ধাক্কা খেয়ে কেন বাড়াবে নবী রসুল হেসছো আল্লাহর পক্ষ আল্লাহ করতে পারে না ওগুলো করে দিক তোমাকে এরও জবাব আল্লাহ রবুল আলম দিচ্ছেন ওরা বলেছিল ওদের কথাটা ঘটনাকে উল্লেখ করা হয়েছে সেটা বলি লাউলা অনুজেলা আলী মালাক মোহাম্মদ যখন নবী হয়ে গেল তো ওর কাছে একটা ফেরেস্তা আল্লাহ পাঠিয়ে দিত যে ফেরেস্তা এসে তার সমর্থনকে সাপোর্ট করত আর বলতো যে নবী হয়েছে ফায়াকুন মাহু নাজিরা আর ফেরেস্তা মোহাম্মদ সাথে এসে সতর্ককারী হইতো যেমন মুসা আলি সালামের সাথে হারুন কিন্তু দুই ভাই দুই মানুষ একজন ফেরেস্তা আল্লাহ পাঠিয়েছে বিভিন্ন প্রস্তাব অথবা আসমান থেকে ধন ভান্ডার নামিয়ে দিত আল্লাহ ধন রাতারাতি বড় লোক হয়ে যেত মোহাম্মদ জান্না অথবা কি করা হইতো মোহাম্মদের জন্য একটা বিশাল বাগান করে দিত সেই বাগানে আইস আরাম করত আর সেখানে সব ভক্তরা তার চারিদিকে থাকতো হ্যাঁ তার পিছনে পিছনে লোক ঘুরতো এসব বিভিন্ন প্রস্তাব যদি নবী হবে তো এইরকম হ্যাঁ কি হবে প্রভাবশালী হবে বাগানের মালিক হ্যাঁ অডিয়াল ধন সম্পদ তার সাথে ফেরিস্তা নেমে এসছে অসাধারণ কিছু দেখাচ্ছে আল্লাহ বলছেন জালেমরা মোহাম্মদকে যদি জাদুগ্রস্ত ব্যক্তি কখনো জাদুঘর ওকেই জাদুঘর বলতো ওনাকে আর কখনো নবী সাল্লামকে বলতো যে উকি জাদু লেগেছে দুটাই কথা সাহের আর মসহুর দুটাই বলতো এর আগে বলেছি না যে কখনো বলতো যে নবী নিজেই জাদু করছে সাহের আর কখনো কি বলতো যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম কে জাদু লেগেছে কেউ জাদু করে দিয়েছে মসহুর ইন্তাত্তাবেসুর জাদুগ্রস্ত ব্যক্তি ওর কথা শুনে জাদুগ্রস্ত ব্যক্তির কোন জ্ঞান বুদ্ধি আছে শুনিয়ে নেওয়ার কথা শেষ হয়ে যাচ্ছে আর অল্প কিছুটা আছে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের রেসালাত সকল মানুষের জন্য কিনা জবাব এই সংশয়ের জবাব যে এত যদি প্রভাবশালী এত ভিআইপি ব্যক্তি যদি নবীকে বানিয়ে দেওয়া হয় আল্লাহ বানাইতে পারতেন না রাতারাতি বানিয়ে এক রাতেই বা এক মুহূর্তে কোন বলে একটা পাহাড়কে তো স্বর্ণ বানিয়ে দিলে তো কাজ হয়ে গেল তাই না কিন্তু আল্লাহ বানাননি কখনো খেতে পেতেন আল্লাহ শুক্রিয়া আদায় করতেন কখনো অনাহারে থাকতেন সবর করতেন জি নবী সাল্লামকে অবশ্য স্বাধীনতা দেওয়া হয়েছিল তুমি মালিক রসুল রাজা এবং প্লাস রসুল হতে চাও না রসুলের সাথে তুমি আব্দু আল্লাহর বান্দা হইতে চাও আচ্ছা। তা নবীন কি বলেছিলেন যে আমি আব্দহু আর রসুল হইতে চাই মালিকান রসুল হতে চাই না রাজা বাদশাহ হব আর রসুল হবো এটা চাই না নবী সাল্লাহ আলি সাল্লামকে সমস্ত মানবতার জন্য পাঠানো হয়েছিল আর মানুষ নিস্তরের মানুষ আছে একজন ভিআইপি মানুষ একেবারে নিম্ন মানের মানুষের সাথে মিশতে পারে না নবীকে যদি এত ভিআইপি বানিয়ে দেওয়া হইতো তাহলে একেবারে যারা সাধারণ মানুষ দুর্গত অসহায় গরিব যাদের মাটি নেই কিছু নেই তাদের সাথে মিশতে পারতেন না বা এরা সাহসী করতো না ওখানে মিশতে জি আমরা দাওয়াতে ময়দানে আছি জি বুঝতে পারি বিভিন্ন স্তরের লোক আমাদের সাথে যোগাযোগ রাখে কথা বোঝা গেছে কিছু কিছু স্তরের মানুষ আছে এত ভয় পায় মনে করে আমরা সাধারণ মানুষ তারপরেও তিনি তিনি তো নবী বললে কথা বলা যাবে সম্ভব হবে এই কয়েকদিন আগে আমার ছেলেটা বলছে যে লন্ডন গেলাম ওরা ভাবছিল যে শেখ মতির সাথে কথা বলা যাবে না বক্তব্যের সময় যে মুড দেখে তোতে মনে করে যে কথা বলা সম্ভব নয় তারপরে মসজিদে দেখা হয় সালামে বিনিময় হয় তারপরে নামাজের আগে পরে আর তারপরে ছোট ছোট বাচ্চাদের সাথে হাসি মুখে কথা বলি ওরা প্রথম ভয়ে ভয়ে এগুলো যেগুলো অ্যাং ছেলে পোলাবান যারা ওরা কাছে আসতো না ভয়ে ভয়ে থাকতো তারপরে আমি আগে হাসি দিই যাতে করে একটু কাছায় হাসি তো কথা বলি বলছি শেখ মুজির রহমান যে এইরকম এইভাবে মিশতে পারবে আর আমরা পারবেন আর আমরা যে মিশতে পারবো কথা বলতে পারি এটা আমরা ভাবতেই পারিনি আমরা তো ভাবছিলাম যে ওরে বাপরে বাপ হয়তো দেখাই করা যাবে কোন রকম মশাফাটা করতে পারবো কিনা কথা বুঝতে পেরেছেন তো যদি একজন বড় মানুষ আমরা তো তারপরে সাধারণ মানুষ এজন মানুষ মিশতে পারছে হয়তো কিন্তু যদি একজন ভিআইপির লোককে একজন রাজ পরিবারের লোককে একজন রাজা পর্যায়ের বাদশাহ পর্যায়ের রাষ্ট্রপতি পর্যায়ের লোককে যদি নবী রসুল বানিয়ে দেওয়া হয় তো সাধারণ মানুষ কি মিশবে কাছে ওর কাছে ভিড়তে পারবে না হ্যাঁ এই জন্য নবী সাল্লা সাল্লামকে কি রাখা হয়েছে আব্দ এবং রসুল সাধারণ মানুষ সবার সাথে সর্বস্তরের মানুষের সাথে মিশতে পারি সবাইকে দাওয়াত দিতে পারে আমিরকেও দাওয়াত দিতে পারে আর গরিব পথের ফকিরকেও দাওয়াত দিতে পারে ওই দায়ী সাকসেস যে ক্লিনারকেও দাওয়াত দিতে পারবে আর যে রাষ্ট্রনায়কও দাওয়াত দিতে পারবে সে হচ্ছে সফল আর শুধু তার দাওয়াত হচ্ছে আপার লেভেলের জন্য বড় বড় নেতারা তার সাথে সাক্ষাৎ করতে পারে আর বড় বড় পয়সাওয়ালা শুধু সাক্ষাৎ করতে পারে আর গরিব দুঃখী কোনো সাক্ষাতের সুযোগই পায় না সে কোনোদিন সাকসেস দায়ী হইতে পারে না এ কথাই বলছেন যে নবী সাল্লা সাল্লামকে সকল মানুষের জন্য ছোট বড় দুর্বল শক্তিশালী সমস্ত মানুষের জন্য পাঠানো হয়েছে এমনকি দাস দাসী তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য পাঠানো হয়েছে সুতরাং তিনি যদি এই রকম প্রভাবশালী মানুষ হতেন আর এই রকম যদি উচ্চ পর্যায়ের ভিআইপি মানুষ হতেন তাহলে গরিব দুঃখী মানুষরা তার থেকে লাভবান হতে পারত না আর দুনিয়ার মধ্যে সারা পৃথিবীতে মেজরিটি সংখ্যাগরিষ্ঠ হচ্ছে দুর্বল গরিব অসহায় মানুষ নিম্নমানের মানুষ নিম্ন শ্রেণীর মানুষ তারা উপকৃত হইতে পারত না বঞ্চিত থাকতো আল্লাহ রব্বুল আলমিন এরও খণ্ডন করেছেন যখন এসবের খণ্ডন হয়ে গেল যে এটা রেসালাতের প্রচার প্রসারের পরিপন্থী সেই জন্য নবীকে এইভাবে প্রভাবশালী করা হয়নি তখন আর একটি সংশয় শেষ সংশয় তারা করলো যে ঠিক আছে মোহাম্মদ যখন নবী মেনেই নিলাম যে এই জন্যই মোহাম্মদকে নবী করা হয়েছে ভালো কথা তাহলে মোহাম্মদ প্রমাণ করুক যে নবী হয়েছে কি দিয়ে প্রমাণ করবে অসাধারণ কিছু মজেজা দেখে অলৌকিকত্ব যেগুলোকে কি বলা হয় মজেজাত মজেজা তখন বলতে লাগে যে মোহাম্মদ তুমি যে নবী হয়েছো এটা কেমন করে বিশ্বাস করব আচ্ছা বলো তো তুমি চাঁদটাকে ফাটিয়ে দেখাইতে পারবে চাঁদকে দুটুকুরো করে দেখাইতে পারবে করেছিল না করেনি ডিমান্ড করেছিল তখন আল্লাহ কি করলেন নবী সাসন ইশারা করলেন ওহি আসলো যে ঠিক আছে তুমি খালি ইশারা করো আমি দুটুকরো করে দিচ্ছি এর তারাবাতি সাতন সাকাল খাবার তারপরে কি মেনেছিল যে ঠিক আছে তোমাদের ডিমান্ডও পুরা কথা মেনেছিল মানেনি যখন এইটা মানলো না তো যদি একটা পাহাড়কে আর একটা ডিমান্ড চলে একটা পাহাড়কে আমাদের জন্য আমরা গরিব মানুষ এটাকে স্বর্ণ করে দাও এটা করলে কি সবাই মানতো নাকি আরে এর সব জায়গায় জাদু চলছে এ কথা বলে আবার অস্বীকার করত যে মানবে না সে মানবে না যে মানবে না সে মানবে না ওর নসিবে হেদায়ত নেই তো বিভিন্ন তখন মোজেজাত নবী করিম সাল্লামের তাদেরকে দেখানো হলো মোজেজা এই জন্য দেওয়া হয় যাতে করে নবীর সত্যায়ন করা হয় রসুলের সত্যায়ন করা হয় যে সত্য রসুল তার প্রমাণ হচ্ছে এই মোজেজাগুলি মোজেজাগুলি হচ্ছে আয়াতে কৌনি আল্লাহর সৃষ্টিগত আয়াত আর কোরআনে কেরিমের আয়াতগুলি হচ্ছে আয়াতে সার ইয়া বিধানগত আয়াত মানুষ যারা সোজা মানুষ তারা কোরআনের আয়াত দিয়ে হৃদায়ত হয়ে যাবে আর কোরআনের আয়াতে যদি কারো হেদায়ত নসিব না হয় তার জন্য অনেক সময় মৌজিজার প্রয়োজন হয় অসাধারণ কিছু দেখে তখন হেদায়ত হয় পীর বেদাতিরা এই রাস্তা অবলম্বন করেছে মানুষকে ভক্ত বানাইতে হবে হ্যাঁ কোরআন এবং হাদিসে তো এলেমো নেই তাদের কাছে প্রথম কথা এলিমে নাই তাদের কাছে তহিদ সুন্নতের শির কার বেদা সির বেদাতে ধর্ম ওগুলো দিয়ে সবাইকে হ্যাঁ তো জালে ফাঁসানো যায় না আর ধর্ম ব্যবসা করা যায় না তখন একটা কেরামতির রাস্তা খুললো কি করলো কেরামতির রাস্তা খুললো কেরামতিও তো তাদের ক্ষমতায় নেই যেটা আল্লাহ প্রদত্ত কেরামতি তখন বিদ্যা শিখে অধিকাংশ পীর রয়েছে বিদ্যা শিখেছে আর না হলে জিন বসে করেছে জিনের মাধ্যমে অসাধারণ কিছু দেখাতে শুরু করলো অসাধারণ কিছু বলতে শুরু করলো তখন জনগণ যারা মরিদান তারা তো পাগল হয়ে গেল যে আমাদের পীর তো বড়ই পীরে কামেল আমি যে পাবনা থেকে পীর সাহেবের কাছে এসছি এটা কি করেই জানলেন আমি যে এই সমস্যা নিয়ে এসেছি কি করে জানলেন আমার যে আমি যে নিঃসন্তান এইটাই বা কি করে জানলেন তাহলে আমার পীর পীরে কামেল কাছে একবারে চোখ বন্ধ করে যা চাই তাই দিয়ে দেবে এইভাবে ইমান হরণ করছে আজকালকার পীরেরা ভালো করে সুরে রাখেন জি এখানে আজকের এই লম্বা আলোচনা শেষ করলাম জজাকুমুল্লাহ খাই আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন ধৈর্য ধারণ করে বসে থাকলেন সুহান রব্বিকা রব্বিল ইজাত আম্মা এসেফুন ওসালাম আলমুর সালিম আলহামদুলিল্লাহ ওয়া আলমী